পারিবারিক সম্পর্কের অবস্থা দেখেন পারিবারিক সম্পর্ক বাপ বেটা দুই পার্টি করে ভাই ভাই দু তিন পার্টি করে এক এক ভাই এক এক পার্টিতে আছে একজন আরেকজনের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বরং নিজের আমার ডিস্ট্রিক্টের কথা বলছি আমাদের ডিস্ট্রিক্টে একসময় আজকে থেকে ত্রিশ বছর আগে জি হ্যাঁ নিজের ভগ্নিপতিকে নিজে খুন করেছে যেই সময় খুন করে এই অসৎ ব্যক্তি এক পার্টিতে ভগ্নিপতি নেতা আর এক পার্টিতে হচ্ছে তার শ্যালক তার আপন মায়ের পেটের গন স্বামীর ওপরে পড়ে গেছে উপর হয়ে যে আমার স্বামীকে মেরে ভাই আমাকে তুমি বিধবা করিও না ভাইরে আমাকে বিধবা করিও না ভাই বিধবা করিও না আমার স্বামীকে মারিও না সেই সময় বললুম বুঝেন হ্যাঁ বললুম বললাম একেবারে মাথার মধ্যে ঢুকিয়ে দিয়ে এপার থেকে ওপার ফুটিয়ে দিয়েছিল সেটা কোনো হিন্দু করেনি যাদের গণতন্ত্রে বিশ্বাসী হওয়া উচিত সেটা কোনো খ্রিস্টান করেনি সেটা কোনো ইহুদি করেনি মুসলিমের সন্তান মুসলিমকে ভাবে খুন করেছে কেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ বলেছেন এজাল তাকাল মুসলিমান বেসাইফে হেমা সহি বখারি হাদিস দুই মুসলিম যদি সামনাসামনি হয় আর দুজনের হাতে অস্ত্র থাকে ধারালো অস্ত্র যে অস্ত্র দিয়ে মানুষকে খুন করা যেতে পারে এরকম অস্ত্র নিয়ে যদি মুখোমুখি হয় লড়াই লিপ্ত হয় ফিন্নার একজন নিহত হইল মারা গেল আর একজনের হাতে যে খুন করলো আর যে খুন হইল উভয়ে জাহান নামে যাবে সাহাবিরা অবাক হয়ে গেলেন রসুর উল্লাহামের এই কথা শুনি আর বললেন ইয়ারসুল আল্লাহ হাজাল কাতেল খুনি তো না হয় জানলাম খুনি খুন করেছে জাহান নামে যাবে ওর কঠোর শাস্তি ফামা বালুল মকতুল যে খুন হলো বেচারা তো খুন হয়ে গেল ও কেন জাহান নামে যাবে নবী মোহাম্মদ রসুল্লাহ এক কথা উত্তর দিয়েছে হো কান হারিসান আলা কাতলে সাহেবী কারণ এই লোকের হাতে অস্ত্র ছিল আর সেও তার প্রতিপক্ষকে খুন করার জন্য উদ্গ্রীব ছিল যে আমি বেটাকে খুন করব। আর ও বলছে আমি বেটাকে খুন করব। দুই দিক থেকে এ বলছে ওকে খুন করব বলছে তোকে খুন করব। খুন করতে পারিনি কিন্তু পারলে সেও খুন করে ফেলতো সুতরাং সেও খুনি সেও কাতেল হত্যাকারী আর যে হত্যাকারী সেও হত্যাকারী সুতরাং উভয়ে জাহান্নামে যাবে পিয়ারি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ বলেছে সুতরাং এইসব ইলেকশন আপনাদের মাথার ব্যথা নয় এই গণতন্ত্র আপনাদের মাথার ব্যথা নয় আপনাদের মাথার ব্যথা হইতে হবে জান্নাত ভালো করে শুরু রাখেন জান্নাত কি করে পাব মাথার ব্যথা কার জি হ্যাঁ এই হাদিসে চারটি বিষয় উল্লেখ করলেন রাষ্ট্রীয় বিষয় রাষ্ট্রীয় সমস্যার কথা কেন উল্লেখ করলেন কারণ রাজনীতি করা যারা রাজত্ব করবে তাদের কাজ আমার রাজনীতির কি প্রয়োজন যখন আমি রাজত্ব করব না আমি রাজত্বের গদিতে বসবো না তাহলে রাজনীতির আমার কি প্রয়োজনটা ভালো করে শুনে রাখেন ভালো করে শুনে এবং বুঝেন ঠান্ডামে মেজাজে বাঙালি জাতি খুব রাজনীতি বুঝেছে ক্লাস ওয়ান প্রাইমারি থেকে রাজনীতি বুঝিয়ে দিয়েছে ছাত্র সংগঠন করে করে প্রত্যেকটি দলের ছাত্র সংগঠন কিবা দরকার ছাত্র সংগঠন এদেরকে ধ্বংস করা হয়েছে এই ছাত্র সংগঠন করে দিয়ে বরং রাজনীতি থেকে মুক্ত রাখতে হইতো ছাত্রদেরকে এবং তাদের শিক্ষা অঙ্গনকে তাহলে এরা কিছু পড়ে শুনে মানুষে পৃথিবীতে কিছু করতে পারত দেশের কিছু উন্নতি করতে পারত সমাজ ভাতৃমন্ডলী এদেরকে এই এদের আবেগ নিয়ে খেলা করা হচ্ছে স্কুল কলেজ ইউনিভার্সিটির যুবক যুবতীদের আবেগ নিয়ে খেলা করা হচ্ছে এদেরকে দিয়ে মারানো হচ্ছে আর এরা মার খাচ্ছে না মারছে আর ওইদিকে আমোদ ফুর্তি করছে যাদের আমোদ ফুর্তি করার এই দলই আসুক আর সেই দলই আসুক আমোদ ফুর্তি করবে ও মুসলিমও কিছু লোকেরা যারা অলরেডি তৈরি হয়ে আছে যে একদল গেলে আর দল আসবে অমুক গেলে অমুক বসবে সুতরাং আপনার কি স্বার্থ আমার কি স্বার্থ যে আমি কোন মুসলিম ভাইকে মারতে যাব মুসলিম ভাইয়ের ঘর বাড়ি জ্বালাতে যাব মুসলিম ভাইয়ের ক্ষতি করতে যাব আর আমারই কেন কেউ ক্ষতি করতে যাবে সুতরাং আপনি আলেই কেবে নাফসিক নিজের চরকায় তেল দেন আলাই কুমান ফুসাকুম নিজের চরকায় নিজে তেল দাও আর ভুল ইসলামের ব্যাখ্যা করা হচ্ছে এই সময়ে যদি আমরা গণতন্ত্রকে যদি জীবিত না রাখি তাহলে আমাদের স্বাধীনতা কেড়ে না হবে আর কি হবে না হবে সেগুলো তোমরা করো জনগণকে বাদ দাও জনগণকে বাদ দাও তোমরা করো যারা গদির তোমরা খুব ভোগ বিলাস করবে কেউ খাচ্ছে ভোগ বিলাস করে পাঁচ বছর অনেক কিছু খেয়ে কোটিপতি হয়ে গেছে তোমরাও কিছু হবে আর অনেক কিছু হয়ে গেছো তোমরা মারামারি করো জনগণকে ছেড়ে দাও আল্লাহ যারা বুঝার তৌফিক দান করেন এবং দেশের জনগণকে যেন বুঝার তৌফিক দান করেন এবং নিজের জন্য যেটা উপকারী ইহকাল পরকালের ক্ষেত্রে সেটা করার তৌফিক